ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আচ্ছা এবার আসি আমরা কয়েকটা সেরেকের কথা বলি একটা সেরেকের নাম হলো আদাহারিয়া দাহারিয়ার সেরেক দাহারিয়া বুঝেন যে নাম শুনছেন প্রকৃতিবাদী বুঝেন প্রকৃতিবাদী হ্যাঁ মাসাল্লাহ এবার বাংলা বুঝছে বাংলা বুঝলে ঠিক আছে বাঙালি বাংলা বুঝে অনেক সময় বাংলাও বুঝে না আচ্ছা ঠিক আছে তাহলে প্রকৃতিবাদিতা অর্থাৎ দুনিয়াতে যা কিছু হয় সব প্রকৃতির নিয়মে হয় প্রকৃতির পাওয়ারে হয় প্রকৃতির শক্তিতে হয় ঘূর্ণিঝড় হয় প্রাকৃতিক নিয়মে হয় শীত হয় প্রাকৃতিক নিয়মে হয় গরম হয় প্রাকৃতিক নিয়মে হয় বৃষ্টি হয় প্রাকৃতিক নিয়মে হয় দুনিয়ার সব কিছু খালি প্রকৃতির নিয়মে হয় প্রকৃতির নিয়মে হয় এই জাতীয় বিশ্বাস মুসলমানের মধ্যে আছে কিনা কয়টা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এটা প্রকৃতির কারণে হইতেছে অথচ একজন মুসলিম বিশ্বাস করে প্রকৃতির কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক লোকে কে হয় নাই তো আপনারা তো তাহিদ শিখেন নাই একমাত্র আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন প্রকৃতির কোন বিন্দু মাত্র জাররা পরিমাণও কোনো ক্ষমতা নাই আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر মুশরিকেরা বলে কাফেরা বলে এই দুনিয়ার মধ্যে আমরা জন্মগ্রহণ করে মরি যাই এটা একটা প্রাকৃতিক নিয়ম ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার যুগের আবর্তনে যুগের বিবর্তনে আমরা ধ্বংস হয়ে যাই মিশে যাই কিসের আখেরাত কিসের দুনিয়া এগুলা প্রকৃতির নিয়ম আজকে অসংখ্য মুসলিম প্রকৃতিবাদিতার সেরেকে নিমজ্জিত এটাকে সেরকম মনে করে না সেরেক বোঝা অতি সূক্ষ্ম বিষয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন কোন একজন ব্যক্তি অনেক বড় এলেমওয়ালা হইতে পারে এলেমের জাহাজও হইতে পারে কিন্তু সেরেক ও না চিনতে পারে বড় আলেম বড় মুশরিক হইতে পারে আরেকজন এলেম কম কিন্তু সেরেক চিনে ফেলছে সোহা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষটার এলেম কম কিন্তু তাওহিদ চিনছে সেরেক চিনছে ওই মানুষটারে রব্বুল আলমিন কোরআন একাডেমি ওলামা বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামা মিন ওলামা আল্লাহ রবাহ আলমিন বলেন জমিনে সবচেয়ে বেশি আমাকে ভয় করে ওলামারা এই ওলামা মানে হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন মান খাসিয়ার রহমান যারা আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করে তারাই ওলামা এই জন্য যারা সেরেক মুক্ত থাকে তৌহিদের উপরে থাকে এরাই হলো ওলামা তাহলে যারা সেরেক কোনটা এটা চিনতে পারে সূক্ষ্ম জিনিস বের করতে পারে এরাই হলো জমিনে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান এজন্য আমার ভাইরা এবং বোনেরা দাহরিয়ার শক্তিকে এই সেরেকি কুপরি প্রকৃতিবাদীটাকে আমাদেরকে পরিহার করা জরুরি এরপরে আছে সাফাতের সেরেক কিসের সেরেক সাফাত সেরেক বুঝেন মানে সুপারিশের সেরেক সুপারিশ শয়তান আমাদেরকে বুঝায় দেখো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যখন আদালতে তোমার বিচার আচার হয় ওই বিচার আচারের সময় তোমার একজন উকিল নিয়োগ দিতে হয় তোমার পক্ষে উকিল আদালতে গিয়ে ওকালতি করে কেয়ামতের ময়দানে যখন তোমার বিচার আরম্ভ হবে তখনও তোমার যদি উকিল না থাকে তাহলে তোমার ওই বিচারের সময় তোমার অবস্থাটা কি হবে এজন্য জমিনে তোমাকে উকিল নিয়োগ দিতে হবে তোমাকে উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া লাগবে এজন্য দেখবেন অনেক ভাই বোন উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়ার জন্য মহাব্যস্ত যে আখেরাতের কেয়ামতের ময়দানে উকিল ব্যারিস্টার নিয়োগ দিবে কিসের জন্য সাফাতের জন্য সুপারিশের জন্য এটা এক মুশ্রিকি আকিদা সের কি আকিদা মুশরিকেরা কেয়ামতের ময়দানে বলতো যেই মাহবুদের তারা আবাদত করে এই মাহবুদ তাদের কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না কিন্তু তারা বলে কেয়ামতের ময়দানে এই মাহবুদেরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে নাওজবিল্লা আজকে মুসলিমও বিশ্বাস করে আমার হুজুর আমার পিস সাহেব কেয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে অনেকে পিস সাহেবেরও বলেন আপনি কি আখেরাতে না চান আখেরাতে সুপারিশ চান আপনার কি এটা দরকার আপনার এটা দরকার টিভিতে বিজ্ঞাপন দে বিজ্ঞাপন দিয়ে বলে এটা এটা দরকার হলে আপনি সরাসরি চলে আসেন আমাদের এখানে নাউজুবিল্লা কোন কোন ভাইয়েরা বলেন শোনেন আপনি হলেন ইঞ্জিনের খালি ট্রেনের খালি ইঞ্জিন খালি বগি আল্লাহর অলিরা হইল পিসাহেবজুর হইল ইঞ্জিন আপনি খালি ইঞ্জিনের সাথে আটকাই দিবেন ইঞ্জিনের সাথে লাগাই দিবেন ইঞ্জিনের হাতে হাত লাগাই দিবেন ইঞ্জিনের পাগড়িতে হাত লাগাই দিবেন ওই ইঞ্জিন কে কেয়ামতের ময়দানে আপনার টানে জান্নাতে নিয়ে যাইব ইঞ্জিন আপনাকে জান্নাতে নিয়ে যাবো এখন উনি যে ইঞ্জিন এটা জানলো কেমনে আর যদি ইঞ্জিনও হয় তো পুলসেরাতের উপর দিকে ট্রেন চলে নাকি পুলসেরাতের উপর দিয়ে ট্রেন চলবো জাহাজ চলবো কি বলেন বাস চলবো তাহলে বোঝা যায় কেয়ামতের ময়দানে জাহাজ দিয়ে কেয়ামতের ময়দানে লঞ্চ দিয়ে কেয়ামতের ময়দানে ট্রেন দিয়ে কেয়ামতের ময়দানে বিমান দিয়ে কাউকে জান্নাতে নেওয়া সম্ভব না আল্লাহ রসুল সাল্লা ইসলাম নিজের মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান্নার হে ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ কেয়ামতের ময়দানে তোমার যদি কোনো সমস্যা দেখা দে আমি রাসুল তোমাকে বাঁচানোর কোনো মালিকানা আমার ক্ষমতা নাই কেয়ামতের ময়দানে সমস্ত ক্ষমতা কার তাহলে দোজাহানের বাদশাকে দোজাহানের বাদশাহ কে কিন্তু আমাদের দেশে কয় রাসুল দোজাহানের বাদশাহ বলে না সিরকি কথা দো জাহানের বাদশাহ দুনিয়ারও মালিকানা আখেরাতেরও মালিকানা দুনিয়ারও বাদশাহী আখেরাতের বাদশাহী একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের তাহলে ফাতেমাকে নবী সালাম বলতেছেন ফাতেমা তোমার সমস্যা হলে আমি নবী বাঁচানোর ক্ষমতা নাই তাহলে এবার দেখেন অন্যরা কেমনে কেয়ামতের ময়দানে বাঁচানোর ক্ষমতা পায় সেরেক এটাকে বলা হয় কিসের সেরেক সাফাতের সেরেক আয়াতুল কুরসি তো জানেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবান এগারোটা আল্লাহর সিফাত বর্ণনা করছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিফাত হইল কে সে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া সাফাত করবে সুপারিশ করবে আল্লাহর অনুমতিবিহীন কেয়ামতের মাদানে কেউ কারণে সাফাত করতে অসংখ্য ভাই বোন সাফাতের সেরেকে নিমজ্জিত আ